আল্লাহর নাম উচ্চারণ করবেন তখন আদব এহতারামের সাথে লিখবেন আদবের সাথে লিখা আছে আল্লাহর নাম কোন কাগজে সেটাকে রাখবেন আদবের সাথে ঠিক না আদবের সাথে রাখবেন যেখানে সেখানে না আল্লাহর নাম লেখা আছে দেখেন আল্লাহ আছে এমন মুসলিম পত্রিকাগুলোতে সাধারণত আল্লাহর নাম আছে মুসলিম পত্রিকা যেগুলি বা ইসলামিক পত্রিকা বা মুসলিম দেশ বিশেষ সৌদি আরবের পত্রিকা আরবি পত্রিকা আল্লাহর নাম আছেই আছে ঠিক কিনা আর আপনি পত্রিকাতে আপনি দস্তরখান বানিয়ে খাচ্ছেন এটা তো বহু লোক করছে নামাজি লোক অনেকে দেখা যায় কি জন্য কোরআনের আয়াতে কোরআনের আয়াত চাইতে কম কি আল্লাহ রাবুল্লা আলম নাম কোরআন হচ্ছে আল্লাহর গুণ আর আল্লাহর নাম তো আল্লাহর নাম এবং গুণা বলে সমস্ত কিছুর কি করতে হবে এহতেরাম করতে হবে আয়াত যদি নাও লিখা থাকে কোনো জায়গায় আল্লাহ যেন হেফাজত করেন এই কথাই লিখা আছে আল্লাহর নাম এলো না কোরআন লিখা থাকলে তো আরো বেড়ে গেল যে কোরআনের আয়াত আছে কোরআন আয়াত নেই শুধু আল্লাহর নাম আছে রসুলের নাম আছে যে কোনো মুসলিম কিছু লিখলে বলছে ইনশা আল্লাহ আগামীকালকে এই কাজ হবে তাহলে ইনশাআল্লাহ যে লেখা আছে বা আল্লাহ যদি চান ইনশাআল্লাহ নেই বাংলায় আছে আল্লাহ যদি চান তাহলে আল্লাহর নাম তো এলো আরবি ভাষায় লেখা থাক আর বাংলা ভাষায় লেখা থাক আমাদের দেশের মানুষের কিন্তু আরেকটা টেন্ডেন্সি আছে কি যে আরবি পত্রিকা যদি হয় তাহলে খুব এহতারাম করে আর বাংলা যদি পত্রিকা হয় ইসলামিক পত্রিকা হয়তো বা ইসলামিক কথাবার্তাও লিখা আছে আল্লাহর বহু জায়গায় নাম লিখা আছে কোনো পর্বই নেই আর আরবিতে যদি গানও লিখা থাকে হ্যাঁ? আরবি যদি ফিল্মও থাকে আরবি আরবি আরবির সম্মান করার অভ্যাস আছে কিন্তু আল্লাহর নামে না সম্মান করতে হবে আরবির সম্মান হইতো না যদি কোরআনের ভাষা আরবি না হইতো আরবির কোনো সম্মান হতো না যদি রসুলের ভাষা আরবি না হতো ঠিক কিনা বলেন কোরআনের ভাষা রসুলের ভাষা সেই জন্য আরবি আল্লাহ রবুল্লাহের ভাষা সবগুলি ভাষা কিন্তু ইব্রাহিম আলী ইসলামের ভাষা আরবি ভাষা ছিল না নুম আলী ইসলামের ভাষা আরবি ভাষা ছিল না আদম আলী ইসলামের ভাষা আরবি ভাষা ছিল না তাহলে ওগুলি তো আল্লাহর ভাষা তাওরাতের ভাষা আরবি ভাষা সেটা তো আল্লাহর কালাম তাওরাত ইঞ্জিলের ভাষা আরবি ভাষা ছিল সেটাও তো আল্লাহর কালাম কিন্তু কোরআনের করিমের ভাষা প্রিয় সাল্লামের ভাষা আরবি হওয়ায় আরবি সম্মান সুতরাং আল্লাহ এবং রসুলের কথা কোথাও যদি থাকে সেটি হচ্ছে শ্রদ্ধার পাত্র আর যদি গান বাজানা লিখা থাকে হ্যাঁ ফিল্ম থাকে আরবিতে সিরিয়াল থাকে আরবিতে তাহলে তার আবার কি সম্মান আছে ভেঙে ফেলতে হবে তা নষ্ট করতে হবে তো আল্লাহর নামের সম্মান প্রদর্শন করতে হবে আর ইসমিল আজালে জালিক আর এই কারণেই এই উদ্দেশ্যেই খারাপ নামকে পরিবর্তন করতে হয় ভালো নামে আল্লাহর নামের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এতেরামের উদ্দেশ্যে খারাপ নামগুলিকে যে নামগুলিতে শির্কের গন্ধ আছে সেই নামগুলিকে কি করতে হবে পরিবর্তন করে দিতে হবে তাহলে নাম পরিবর্তন করা সন্ন্যত নবী করিম এইভাবে নাম পরিবর্তন করে দিন কারো খারাপ নাম হলে ভালো না অর্থ খারাপ অথবা শির্কের গন্ধ আসছে বিদাত সেগুলি পরিবর্তন করে দিতেন আন আবি সুরাই আবু সুরাই বর্ণনা করেছেন আন্নাহ কানা ইউক না আওয়াল হাকাম তার কুনিয়ত ছিল উপনাম ডাক নাম সহজ ভাষায় ডাক নাম ছিল আবাল হাকাম মানে লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো যেমন এখানে প্রচলন আছে কুনিয়ত দিয়ে ডাকা হয় হ্যাঁ? কারো নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু ওর ছেলের নাম মোহাম্মদ আবু মোহাম্মদ বলে ডাকছে সম্মানের জন্য আমাদের দেশে মহিলারা ডাক মহিলারা যেহেতু স্বামীর নাম নেওয়া তো আমাদের দেশে খুব শক্ত হারাম তাই না স্বামীর নাম নেওয়া খুব শক্ত হারাম আমাদের সমাজে ভালো কথা স্বামীর নাম নেয় না হ্যাঁ, কিন্তু হারাম মনে না করলেই হলো প্রয়োজনে নাম নিতে হবে মনে পড়ে অনেক জায়গায় এরকম ঘটনা হয়েছে কিন্তু একটি ঘটনা মনে পড়ে এক বাড়িতে গেছি বাড়িটা আমাকে ছোটকালে নিয়ে গেছে এক ভাই মাদ্রাসার ছাত্র কিন্তু বাড়িটা সম্পর্কে সে সন্দেহ সন্দেহ করছে এই বাড়ি না কোন বাড়ি কিন্তু ওই বাড়িতে গেছে গিয়ে জিজ্ঞেস করছে কোন লোক না এক মহিলা আছে এই বাড়িটা কার তখন ও মহিলা বাচ্চা খুঁজছে বাচ্চা খুঁজছে খুঁজে খুঁজে খুঁজে এই ছেলে বলতো রে তোর তোর চাচার নাম বলতো রে তোর চাচার নাম বল আর বলছেন যে এই বাড়িটা অমুকের মানে ওর স্বামীর নাম আর বলবে না জাহেজ নয় আমাদের সমাজে এরকম ধারণা আছে কিনা স্বামীর নাম বলা এমন হারাম হারাম যে মুশকিল কি বলছিলাম কুনিয়াত কুনিয়া ডাক নাম হ্যাঁ আমাদের দেশের মহিলারা কুনিয়াত দিয়ে ডাকে বাংলা ভাষায় কুনিয়াত বলে কিন্তু ছেলে মেয়ে হয়ে জন্মে গেলে তখন বলে আবদুল্লাহ রাব্বা আপনার ছেলের নাম আবদুল্লাহ তখন আপনাকে কি বলে ডাকে ও আবদুল্লাহ রাব্বা বা আবদুল্লাহর বাপ ডাকে না ফাতেমার বাপ ফাতেমার আব্বা এগুলো ডাকে ফাতেমার আব্বু যেভাবে ডাকুক না কেউ আব্বা বলে কেউ আব্বু বলে কেউ বাপ বলে কেউ বাবা বলে কিন্তু এভাবে ডাকে এটি তো হচ্ছে কুনিয়ত আরবরা আবু মোহাম্মদ বলে আর আপনারা বলেন কি মোহাম্মদের বাবা বা মোহাম্মদের বাপ তো সেই লোকটিকে আবুল হাকাম বলা হতো ফকাল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহাম সাল্লাম বলেন ইন্নআল্লাহ হুয়াল হাকাম আল্লাহর নাম হচ্ছে হাকাম হাকাম মানে যিনি ফয়সালাকারী সার্বিক ক্ষেত্রে ফয়সালাকারী আল্লাহ রবুল্লা আলমিন সবকিছুর ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয় ওয়া এলাইহিল হুকম সমস্ত ফয়সালা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয় ফিরে যায় আল্লাহর কাছ থেকে ফিরে মানে হয়ে থাকে সবকিছুর ফয়সালা দেখেন আজকের দিনে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে এই ফয়সালা কার পক্ষ থেকে আজকে মেঘলা আকাশ এই ফয়সালা কার পক্ষ থেকে আজকে একটু হেমিডিটি ঘাম ঘাম ভাব এটি কার পক্ষ থেকে ফয়সালা এইভাবে একটা একটু করে যদি বলতে থাকেন বলে শেষ করতে পারে সমস্ত ফয়সালা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আজকে আপনি সুস্থ অসুস্থ না আলহামদুলিল্লাহ কার পক্ষ থেকে ফয়সলা আপনার ভাই আজকে অসুস্থ ইত্যাদি আপনি আজকে শোকে ভেঙে পড়েছেন কার পক্ষ থেকে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ওয়া এলাই হে হুকম আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে থাকে ফাকালা সেই ব্যক্তি বললেন ইন্না কমি এজাখতালাফু ফিসাইন আমার জাতি বা আমার বংশের লোকেরা যখন কোনো ক্ষেত্রে তাদের মতানৈক্য হইতো ঝগড়া হইতো বিবাদ হতো আতাউনি আমার কাছে তারা আসতো ফেসালা নিতে বিচার নিতে আসতো গণ্যমান্য যেমন আমাদের দেশের মন্ডলদের কাছে মালিক সর্দারদের কাছে বা মাতবরদের কাছ থেকে ফয়সালা নেই গ্রামের আতাউনি তারা আসতো হাকাম তো হম তাদের মাঝে আমি ফয়সালা করে দিতাম সালিস করে দিতাম আর তারা মেনে নিত খুশি হয়ে ফারাদিয়া কেলাল আইন যে কোনো ঝগড়া দ্বন্দ্ব হলে দুই পক্ষ তারা সন্তুষ্ট হয়ে যেত আমার বিচারে যখন তারা সন্তুষ্ট হইত ফাকালামা হাসান হাজা ফামালা কামিন আল্লাহ তাহলে খুব ভালো কথা নবী করিম সাল্লাহাম বললেন যে খুব ভালো কথা নিজের বংশের নিজের গোত্রের নিজের গ্রামের বিচার সালিস করো এটি ভালো কাজ মানুষের মীমাংসা করে দেওয়া নেকির কাজ কিন্তু তার মানে এই নয় যে তোমার নাম গ্রামের লোকেরা রাখবে আবুল হাকাম তুমি ফয়সালা করো সেই জন্য তুমি আবুল হাকাম যেমন আবু জাহালকে আবু জাহাল কেন বলা হয় এই জন্য সবচেয়ে বড় জাহেল যত ইসলামের দুশ্মন তত বড় জাহেল যতই বড় ডিগ্রি উচ্চধারীর ডক্টর হোক না কেন যত বড় ডক্টর হোক হ্যাঁ সুদি সংস্থা প্রতিষ্ঠা করছে বলছে যে আরে বাপরে নোবেল প্রাইজ পেয়েছে আর বড় আমাদের দেশের গৌরব আমাদের দেশের রত্ন এগুলি কথা কে বলবে গোমরা পথভ্রষ্টরা বলবে সুদের রাস্তা খুললো মহিলাদেরকে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দিল মহিলার মহিলাদের মান ইজ্জত সব নষ্ট করে দিল মহিলাদের পর্দাকে খুলে ফেলে দিল আর বলছে যে আমাদের দেশের রত্ন দেশের গৌরব দেশের সন্তান ইত্যাদি ইত্যাদি আর তারপরে তার নাম দিয়ে দেন ওই রকমই যেমন আবুল হাকাম হ্যাঁ ওরা দিয়েছে তো মক্কার সবচাইতে বড় জাহেল ইসলামের দুশ্মন ছিল এই আবু জাহাল সেই জন্য জাহেলের পিতা তার উপাধি দেওয়া হয়েছিল উপনাম তো নবী করিম সাল বললেন যে খুব ভালো কথা তুমি সালিস করো ফামালাকা মিনাল ওয়ালাদ তবে তোমার সন্তান আছে ছেলে মেয়ে আছে বলে হ্যাঁ আমার কয়েক সন্তান আছে আমার নাম আমার এক ছেলের নাম সুরেই আর এক ছেলের নাম মুসলিম আর এক ছেলের নাম আবদুল্লাহ আল্লাহ বিশাল বললেন ফামান আকবর এদের বড় কে এদের বড়কে বড় ছেলের নাম কি তখন কুলতো তিনি বললেন যে সুরাই আমার বড় ছেলের নাম সুরাই তখন নবী করিম বললেন আন্তা আবু সুরাই তাহলে তোমার উপনাম হচ্ছে কুনিয়াত হচ্ছে কি আবু এই হাদিস দ্বারা বহু মশলা মাসাইল বোঝা গেল তার মধ্যে একটি হচ্ছে যে কুনিয়াত রাখার ক্ষেত্রে বড় ছেলের নামকে প্রাধান্য দেওয়া উত্তম ঠিক না পাঁচটা ছেলে আছে দেখছেন বড় ছেলেটা বেশি শিক্ষিত হয়নি আর ছোট ছেলেটা একেবারে ডাক্তার বা ইঞ্জিনিয়ার খুব ব্রেনি তখন আপনি লজ্জা বোধ করছেন যে বড় ছেলে ওই চাষি চাষির নাম দিয়ে বললে আমাকে বলবে আবু অমুক আবু আব্দুর রহমান আব্দুর রহমানের নাম নেবো না কার নাম নেবো আব্দুল আজিজের নাম নেবো আব্দুল খালেকের নাম নেবো ডাক্তার হয়েছে পিএইচডি করেছে তো ওই প্রফেসর হ্যাঁ না যতই শিক্ষিত হোক না কেন উত্তম হচ্ছে এই ক্ষেত্রে বড় ছেলের নামে ডাকা আবু সোরাই বলে সোরাই যেহেতু বড় ছেলে রাবাহ আবু দাও হাদিসটি আবু দাওদের এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে ছেলে না থাকলে মেয়ের নামে বলা হয় যেমন আবু হানিফা এমাম আবু হানিফা হানিফা তার মেয়ের নাম তো আবু হানিফা রাখেন অসুবিধা নেই আর যদি ছেলে মেয়ে কিছুই না থাকে তারপরে কুনিয়াত রাখা যায় যেমন আয়েসা রাজি আল্লাহ তালানহার কুনিয়াত ছিল উম্মে আবদুল্লাহ অথচ তার সন্তান সন্ততি কিছুই ছিল না কিন্তু উম্মে আবদুল্লাহ আবদুল্লাহর মা বলে ডাকত যেমন পুরুষদের কুনিয়ত হয় আবু আবদুল্লাহ আবু আব্দুর রহমান তেমন মহিলাদের কুনিয়ত রাখেন আর আমাদের সমাজে রাখে মাসা আল্লাহ যেমন আপনাকে ডাকবে আপনার ছেলের নাম কি আদনানের বাবা তেমন আপনার ওয়াইফকে বলে আদনানের মা বিশেষ করে আপনার শ্বশুর এলাকায় কিন্তু এরকমই করে হ্যাঁ অমুকের মা মোহাম্মদের মা ফাতেমার মা আয়েশার মা বলে ডাকে তো এই যে উম্মে আয়েশা উম্মে ফাতেমা এটি হচ্ছে কুনিয়াত মহিলাদের কুনিয়াত ওম দিয়ে রাখতে হবে আর পুরুষদের কুনিয়াত আব দিয়ে রাখতে হবে বা ইবিন দিয়ে রাখতে হবে সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন